إلى أن طهر بيتي أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود প্রথম আয়াত সূরা হজ্জের 26 নম্বর আয়াত দ্বিতীয় যেটি পাঠ করেছি সূরা আল বাকারার 125 নম্বর আয়াত ঢাকাস্থ আল আমিন জামে মসজিদে উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসলিয়ানগণ যেহেতু হজ্জের মাসগুলো যখন থেকে শুরু হয় সেগুলো শুরু হয়ে গেছে আল হজ্জ আশহুরুন মা'লুমাত হজ হয় কয়েকটি সুনির্দিষ্ট জানা মাসগুলোতে জুল কায়দা ও হজ্জের মাসের অন্তর্গত জুল হজ মাসের নয় দশ তারিখে যদিও হজ্জের একেবারে চূড়ান্ত মৌলিক শ্রেষ্ঠতম কাজগুলো হয় কিন্তু তার কার্যক্রমের ধারাবাহিকতা আগের থেকে শুরু হয়ে যায় কাজেই আমি আপনাদের সামনে সেই প্রাসঙ্গিক কিছু আলোচনা করব হজ নিয়ে এবার আর তেমন আলোচনা করব না কেননা এবার বিদেশের লোকেরা হজ্জে যেতে পারছেন না করোনা ভাইরাস কিংবা কোভিড নাইন্টিন যেটাই বলা হোক না কেন সেটার কারণে আগের থেকেই আরাবিয়ান মুসলিম দেশগুলো দরজা জানলা বন্ধ করে বসে পড়েছেন তা বসুন শরীয়তের বিধান রয়েছে ফতোয়া রয়েছে স্বাস্থ্যগত বিধান সরকারি নির্দেশনা ইত্যাদি মেনে চলতে হবে শরীয়তেও নিষেধ নাই শরীয়তেও আপনি ঘরে সালাত আদায় করতে পারেন এবং ডাক্তারি বিধিবিধান আপনাকে মানতে হবে কিন্তু সাহসিকতা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টান সে মাস্ক পরে না আমার তার বিরুদ্ধে বহুত অভিযোগ জাতিকে বলছেন মাস্ক পরো কিন্তু তিনি নিজে মাস্ক পরেন না তার মানে সারা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট তিনি রোগের ভয়ে কাতর যদি হন উনি হয়তো মনে করেছেন এটা কোন দুর্বলতা প্রকাশ আমার মধ্যে থেকে পাচ্ছে কিনা সম্ভবত এই জন্যই ওরা সারা পৃথিবীকে নেতৃত্ব দেয় আমরা তো ভাষণ দেই গরম গরম কিন্তু দুর্বলতা প্রকাশ করি সবার আগে আমি বলছি না যে আপনারা ডাক্তারি বিধান মানেন আমি একটা উপমা দিলাম শুধুমাত্র কিন্তু আরাবিয়ান কান্ট্রির মুসলিম যারা তাদের সারা পৃথিবীর নেতৃত্বে থাকার কথা ছিল ডাক্তারি বিধান মেনে চলুন কিন্তু যে দুর্বলতা যে হীনমন্যতা প্রকাশ পেয়েছে তাতে আমার মনে হয়েছে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই নেতৃত্ব আরো দীর্ঘদিন অত খ্রিস্টানরাই দিয়ে চলবে করোনা ভাইরাস দীর্ঘদিন যাব আমি বলেছি আপনাদের ডাক্তার বিধান মানতেই হবে থাকতে পারে কিন্তু শেষ যা প্রকাশ পাচ্ছে তাতে কোনো কিছুই কোনো কাজে লাগছে বলে মনে হয় না একশো জায়গা খোলা রেখে এক জায়গায় খামাখা লকডাউন অযৌক্তিক ভৌতিক কারবার চলছে একটা সারা রাস্তাঘাট খোলা এক জায়গায় খামাখা মানুষকে কষ্ট দিচ্ছেন আটকে রেখে এর কারণ করা কি অপরাধ করেছেন এগুলা আবার দেখা যাচ্ছে যত চিকিৎসা টিকা দেওয়া হয়েছে তার নাকি অনেক ভুয়া ভুয়া চিকিৎসা নেওয়া চলেছে কাজে আল্লাহ যদি নিজে ইচ্ছায় এই গজব তুলে না আনেন আল্লাহই তুলে নিবেন ইনশাআল্লাহ আমাদের অনেক দোয়া করতে হবে বিধিবিধান মানতে হবে কিন্তু এই কারণে এবার বাহির থেকে হাজিরা হজ্জে যেতে পারছেন না না যাওয়াটাই সঙ্গত কেননা যেহেতু ভাইরাসটা এই যাত্রীদের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়েছে কিন্তু আচরণগত যে দুর্বলতা প্রকাশ পেয়েছে ওটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় সম্মানিত এই কাজে আমি হজ নিয়ে এবার আর কথা বলছি না গত জুমায় তেসরা জুলাই এই মসজিদকে কেন্দ্র করে একটি বিশেষ কার্যক্রম নেওয়া হয়েছে মাননীয় মোতাহল্লি সাহেব নজরুল ইসলাম সাহেবের পুত্র ফাহিম খোতবার শেষে আপনাদের সামনে তা পড়ে শুনিয়েছেন আমি দূরেই ছিলাম শুনতে পেলাম যে আমার মতো নগণ্য একটা একাবারেই সাধারণ অযোগ্য মানুষকে নব গঠিত কমিটির সভাপতি করা হয়েছে এটার যোগ্যতা তো আমার নেই দায়িত্ব পালনেরও ক্ষমতাও মান নেই মাননীয় মোতাল্লি ফ্যামিলি এবং আরো বিশেষজ্ঞরা মিলে যা ভালো মনে করেছেন করেছেন সেখানে একটি কথা আমি শুনেছিলাম পরে আবার সেটা কনফার্ম হলাম সে কথাটি ছিল আমি আবারও দৃঢ়ভাবে বলছি যে আমার একান্ত ইচ্ছা হলো এই মসজিদ কোরআন ও সহি হাদিসের আলোকে পরিচালিত হবে এ কারণে আমার কাছে যখনই কোনো বিষয় আল্লাহ ও তার রাসূলের বিধানের ন্যূনতম খেলাপ মনে হয়েছে তখনই আমি তাকে সঠিক দলিলের আলোকে কঠিন হস্তে প্রতিহত করেছি ফাহিম একটা আবেগে ছিল স্পষ্টভাবে আমরা ঠিক মতো বুঝতে পারিনি এই বাক্যটিকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলছি আয়াত পাঠ করেছি মসজিদ কি ধরনের হতে হবে ইব্রাহিম আলাই সালাতামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন তুমি কাবার ঘর নির্মাণ করো এর আগে নির্মিত ছিল কিনা তা নিয়ে বহুত কথা রয়েছে ফেরেশতারা করেছেন কিনা আদম আলাইহিস সালাতু করেছেন কিনা নুহ করেছেন কিনা নুহের বানায় ভেঙে গিয়েছিল কিনা পরবর্তী পুনর্নির্মিত হয়েছে কিনা ইব্রাহিম আলাইহিসসালাম পুনর্নির্মাণ করলেন না তিনিই প্রথম নির্মাণ করেছেন এ নিয়ে বহুত কথাবার্তা আছে তবে যে জিনিসটা ফাইনাল সেটি হলো ওইখানেই যে কাবার ঘর হবে এটা আল্লাহর পক্ষ থেকে প্রথম দিন থেকে নির্ধারিত ফেরেস্তারা করে থাকলে করতেও পারেন না করতে না করে থাকলে নাও করতে পারেন ইব্রাহিম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছেন এটাই আমার কাছে আয়াত এবং অন্যান্য দলিল দ্বারা পরিচ্ছন্নভাবে মনে হচ্ছে তিনি তিনি যে বৃহত্তরভাবে বড়ভাবে সুন্দর করে করেছেন এতে কোনো দ্বিমত নেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন আয়াত তেলাওয়াত করেছি সূরা হজ থেকে আপনাদের কাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا ইব্রাহিমকে আমি নির্দেশ দিলাম ইব্রাহিমকে আমি আদেশ দিলাম ইব্রাহিমকে আমি স্থানটা দেখিয়ে দিলাম ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিন থেকে আসলেন বাচ্চা কাচ্চা তো রেখে গিয়েছিলেন মক্কায় দোয়া করে গিয়েছিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ربنا إني أسكنت من ذريتي بواد بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون يا الله হাজেরের পুত্র আগে হয়ে গেল ইসমাইল ইসহাক তার চেতে নয় দশ কিংবা তেরো বছরের ছোট বিভিন্ন বিবরণ রয়েছে কিন্তু ছোট ইব্রাহিম শিশু শিশুপুত্র এবং তার মাতা ইব্রাহিম আলাইসালাম স্ত্রী হাজেরকে নিয়ে ফিলিস্তিন থেকে নিয়ে রেখে আসলেন শত শত মাইল দূরে রেখে চলে আসছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন রব্বানা হে আমাদের রব ইন্নি আসকান্ত মিন যুররিয়াতি বিওয়াদ আমি আমার বংশধরদের মধ্যে আলা ওলাদদের মধ্যে একটি অংশ কেন আরেকটি অংশ রয়ে গেছে আরেক জায়গায় ফিলিস্তিনে রয়ে গেছে একটি অংশ রেখে গেলাম এন্দা বাইতিকাল মুহাররম তোমার পবিত্র ঘরের কাছে তখনও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাননি ঘর বানিয়েছেন ইসমাইল বড় হওয়ার পরে সুতরাং ইন্দা বাইতিকাল মুহাররম অর্থ হলো কি হয় ঘরের অবশিষ্টাংশ ছিল না হয় আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল সেই হিসেবে বলেছেন রব্বানা إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة হে আমাদের রব যাতে তারা সালাত কায়েম করতে পারে ফাজআল আফইদাতাম মিনান নাস ইলাইহিম মানুষের আত্মাগুলাকে বেশ কিছু লোকের মনকে সেদিকে আকৃষ্ট করে দাও ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন তাদেরকে হে আল্লাহ তুমি ফল দিয়ে আহার করাও যাতে তারা শুকরিয়া আদায় করতে পারে মনের আকর্ষণ দিলের আকর্ষণ সৃষ্টি হওয়া একটা বিরাট ব্যাপার ইমাম ইবনে কাইম জাওসিয়া তার জাদুল মাআদে উল্লেখ করেছেন যে মনের আকর্ষণ এই ম্যাগনেটিক যেটা ম্যাগনাতিসি উল্লেখ করেছেন তখন বোধহয় ম্যাগনেটিক শব্দটা ছিল আরবিতে চুম্বুক যেরকম লোহাকে আকর্ষণ করে তার চেতে মনের আকর্ষণ অনেক শক্ত মসজিদের প্রতি মানুষের আকর্ষণ করোনা ভাইরাসের জন্য যারা মসজিদে আসতে পারেন নাই কত কষ্ট লাগে আজান হয় মনে হয় ছুটে যাই মনে হয় যাই কেউ আসতে চান কি জানে আবার রোগে আক্রান্ত হয় কিনা কেউ ছুটে আসতেছেন বলেন যে বাচ্চা কাছে আসতে যায় না বউ পোলানে আসতে যায় না টেনে ধরে কি করি তাই কল এই যে আকর্ষণ আজান দেওয়ার সাথে সাথে কি যে এক আকর্ষণে আকর্ষণে ছুটে যাই মুগ্ধ মনে মসজিদে পানে কি দিবসে কি কি নিশিতে কি দিবসে এক লম্বা কবিতা লিখেছেন আমাদের কবি কায়কবাদ আজান ছুটে যায় মসজিদে পানে মসজিদের দিকে চলে যায় আকর্ষণ পুলিশ বানালো ইয়ামানের বাচ্চা কাবার ঘরের সাথে টেক্কা দেওয়ার জন্য ওখানে অত লোক যায় কেন এত পয়সা খরচ করে এত সুন্দর করে এত বিশাল করে বানালো লোকজন যায় না লোকজন যদি ওখানে কিছু কিছু যেত তাহলে ইয়ামানের বাচ্চা আবরাহা কাবার উপর আক্রমণ করত না কোনো আকর্ষণ নেই সেখানে শুধু আছে রং চং শুধু আছে প্রদর্শনী শুধু আছে অর্থ খরচা শুধু আছে অনুষ্ঠান কিন্তু বিনা স্বার্থে মানে দুনিয়াবি বিনা স্বার্থে বিনা লোভে চাকচিক্য ছাড়া মানুষ কেন যায় কাবায় পয়সা খরচা করে এত তো মনের আকর্ষণ এই জন্য এমনি কায়েম জজা বলেছেন যে আল্লাহর ঘরের দিকে যে আকর্ষণ এটা চুম্বুকের আকর্ষণ অনেক বেশি অদৃশ্য এক মহাটান ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন তাহউই ইলাইহিম ঘরের দিকে মানুষের আকর্ষণ সৃষ্টি করে দাও আল্লাহ এই দিকে তখন ঘর হয়নি এই দিকে আকর্ষণ সৃষ্টি করে দাও তাহউই ইলাইহিম পুল্লিশ বানালো পুল্লিশের দিকে কোনো লোকজন যায় না কাবার ঘরের দিকে আসে উর্দু একটা চমৎকার कव्वाली আছে मगर कोई नहीं उसे बाद उसके इबादत गाह में जाता था कि हर कोई इबादत के लिए काबे को आता था इसी की गवाही देता है कुरान के पारे जो काबे को मिटाने आए वो मिट गए सारे সুরা ফিলের অনুবাদ করে একটা উর্দু ভালো সুন্দর কবিতা আছে কাহিনী আমি বলছি না আমি বলছি যে দৃঢ় হস্তে প্রতিহত করা কি প্রতি কি প্রতিহত শব্দটা কি বিষয় তাহাবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি আল্লাহুম ইয়াশকুরুন রেখা আসলেন ওই কাহিনী ওটা ওই পর্যন্ত থাক মা বললেন যে তুমি কোথায় যাচ্ছ ফিরে উট ঘুরিয়ে ফেলেছেন ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিনের দিকে এই বাচ্চা শিশু একটু পানি আর কয়েকটা খেজুর রেখে আপনি যে ফিলিস্তিনের দিকে উট ঘুরিয়ে দিলেন উত্তর দিকে কোথায় যাচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম নীরব বলছে যে আপনি তো ইট ছুড়ে উট তো ছেড়ে দিলেন যাচ্ছেন কোথায় আমাদের রেখে এখানে কেউ নাই কিছুই নাই ইব্রাহিম আলাহাম নীরব তৃতীয়বারে হাজের নিজেই বলছেন আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনাকে এটা ইব্রাহিম আলাহ সম্মতি দিলেন ইদান এখন লাইউদাইন আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না শেষ করবেন না তার নির্দেশই যদি আপনি আমাদেরকে এখানে রেখে যেয়ে থাকেন তাহলে আমরা ধ্বংস হব না ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে তার ইমান মহিলা তার ইমান কি তার সাহস কি শুধু নিশ্চিত হয়ে নিলেন স্বামীর কাছে আল্লাহর নির্দেশ কিনা যখন আল্লাহর নির্দেশ তখন আমার আর কোনো ভয় নেই আমার কোনো চিন্তা নেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আছে মা ও বোনদের জন্য এখানে শিক্ষণীয় আছে পানি শেষ খেজুর শেষ নিজের ক্ষুধা তো সহ্য করা যায় মা তো সন্তানের চিৎকার সহ্য করতে পারে না ক্ষুধায় পিপাসায় বাচ্চা ওয়া ওয়া করে চিৎকার পাচ্ছে বুকের দুধ শুকিয়ে গেছে সন্তানটাকে ওখানে নিচে রেখে নিচে রেখেও তো যেতে পারে না বিরান জায়গা একটা শিয়াল এসে একটা বাঘ এসে বাচ্চাটাকে নিয়ে যাবে কোলে নিয়েও তো তিনি দৌড়াতে পারেন না কি করবেন তারপরেও সাহসে ভর করে বাচ্চাটাকে রেখে এখন যে সাফা ও আছে এখন তো অনেক সমতল করে উঁচু করে দেওয়া হয়েছে তখন অনেক নিচে ছিল তখন সাফা মারোয়া পর্বত নিচে শুধু কঙ্কর আর পাথর ওই পাহাড়ে ওঠা আমরা এই সমতল জায়গায় সাতবার তপ করতে আমাদের মতো যুবক মানুষরা হয়রান হয়ে যায় বারবার বসতে হয় পানি পান করতে হয় এই মহিলা কি করে তখন ওই উঁচু নিচে পাহাড় পর্বতের ওই বন্ধুর পথে ওই উঁচু পর্বত তখন উঁচু সাফা পর্বত একবার উঠছেন মারোয়া পর্বতে উঠছেন ডাকছেন কে আছো আমাকে কে সহযোগিতা করবে সাদা আসে সাদা মানে হলো আওয়াজ দিয়ে যে গাছের সাথে একটা বাড়ি লাগে বিল্ডিং এর সাথে জোরে একটা বাড়ি লেগে একটা রিফ্লেকশন হয় একটা আওয়াজ প্রতিহত হয়ে ফিরে আসে উর্দুতে ফার্সিতে হলো বাজে গাছ সে আওয়াজ শুধু ফিরে আসছে উনি আরো ভয় পেয়ে যাচ্ছেন আওয়াজ আসে কিন্তু কাউকে তো পাচ্ছে না এই করলেন সাতবার ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা চলে আসলেন ফেরেশতা তার পাখা দিয়ে বাড়িয়ে দিলেন মাটি ফেটে পানি উঠে আসলো শিশু তো আর পান করতে পারে না মা হাজের ও পানি দেখে এত খুশি এবং উৎফুল্ল হয়ে চতুর্দিকে শুধু বাদ দেওয়ার চেষ্টা করছেন পানি আটকে ফেলেন ছড়ে গিয়ে যদি পানি শেষ হয়ে যায় জমজম কবর উৎপত্তি হলো এইটুকু এই লম্বা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিতের মধ্যে মোটামুটি চার জায়গায় আল্লাহ নবীর কথা আছে বাকিটুকু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বিবরণী বিবরণ তিনি বলছেন যে রাহিম আল্লাহ উম্মে ইসমাইল আল্লাহ পাক ইসমাইল মাকে রহম করুন দয়া করুন তিনি যদি এই জমজমের কূপটা বেড়া দিয়ে বাদ দেওয়ার চেষ্টা না করতেন তাহলে এটা একটা প্রবাহমান ঝর্ণা দ্বারা হয়ে যেত তিনি বাদ দিয়ে আটকে ফেলেছেন কূপটাকে সম্মানিত উপস্থিতি ইব্রাহিম আলাহ সালাম দোয়া করে গেলেন আল্লাহ পাক রক্ষা করলেন পানি দেখে পাখি উড়ে আকাশে আরব দেশের মানুষ চলতে হয় ওভাবে দূর দূরান্তরের পথ চলে অনুমান করে করে তাদের ব্রেন খাটিয়ে কাটে উটের পা দেখে চিনে এটা কোন বংশের উট ঘোড়ার পায়ের দাগ দেখে চিনে যে এটা কোন বংশের ঘোড়া খেজুরের বিচি দেখে বুঝে যে এটা কোন এলাকার খেজুর মানে কোন মানুষেরা খেজুর খেয়েছে মরুভূমিতে এভাবে চিনে নিতে হয় প্রাকৃতিক ভাবে চিনে নিতে হয় যেই দূর থেকে দেখেছে পাখি উঠতেছে ওই জায়গায় তখনই বুঝে নিয়েছে অবশ্যই এখানে ফল আছে না হলে পানি আছে এত পাখি উড়ে কেন দৌড়ে চলে এসেছে জুরহম বংশ যাচ্ছিল আরেক দিকতে এসে দেখে এখানে পানি একজন মহিলা এখানে বসে আছে বাচ্চা নিয়ে বলছে মা এই পানির মালিককে আমি তা আমাদেরকে পানি দিবেন আপনাকে আমরা ফল দিব খাদ্যের ব্যবস্থা করে দিব যে দাও তাহলে আমাদের খাদ্যেরও দরকার আছে দেখুন আল্লাহর কি ইচ্ছা মা হাজারের কাছ থেকে পানি নেয় ওরা ফল দেয় ওয়ারযুকহুম মিনাস সামারাতে লাআল্লাহুম ইয়াশকুরুন এক ফোঁটা পানি নেই একটা ফল নাই আল্লাহ পাক পানির ব্যবস্থা করে দিলেন মুসাফিররা ফলের বিনিময়ে পানি নেয় আর পানির বিনিময়ে উনি ফল পান জুরহুম বংশ এসে বলল মা আপনি তো এখানকার মালিক আমরা একটু বসতি করে তুলি আপনি যদি অনুমতি দেন উনি জমিদার এখন জমিদারের অনুমতি নিয়ে জমিদার নিয়ে আর কি মহিলা জমিদার হোম বংশ ওখানে বসতি স্থাপন করল মা হাজেরের রাজত্ব মেনে নিয়ে ইসমাইল আলাইহিসসালাম বড় হলেন ওই জুরহুম বংশে বিয়ে করেছিলেন তারা আরবি জানতেন না ফিলিস্তিনের মানুষ মা হাজের আরবি জানতেন না ইসমাইল আরবি জানতেন না আরবি শিখলেন ওই জুর হুম কবিলার কাছ থেকে থাক এখানে এই পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালাম কয়েকবার এসেছেন মক্কায় নির্দেশ হল আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম তুমি আবার যাও তোমার বাচ্চা কাচ্চাদেরকে দেখার জন্য এবং ঘর নির্মাণ করা আমার ঘর তোলো কিছু কিছু বিবরণে এসেছে একেবারে অ্যাকুরেট হাদিস না এটা ইব্রাহিম আলাহ সাল্লাম শুধু ঘুরেন ওখান দিয়ে ইসমাইলকে বললেন বাবা নির্দেশ হয়েছে তুমি তো এখন বড় হয়েছো আবার ঘর বানানো ঘর তোলার নির্দেশ হয়েছে আল্লাহর পক্ষ থেকে কোথায় ইব্রাহিম আলাহ সাল্লাম শুধু ঘুরতেছেন ঘুরতেছেন কোথায় সে আল্লাহর ঘর নূহ আলাইহিস তো যদি ধরে নেই কাবার ঘর আগে হয়েছে তাহলে মুফাসসিরগণ বলছেন এর আলোকে নূহ আলাইহিসসালাম তুফানের সময়ে কাবার ঘর ধসে গিয়েছিল পরবর্তীতে আবার সেটা বালির নিচে পড়ে গিয়েছিল আর ইব্রাহিম আলাইহিসসালাম খুঁজে পাচ্ছেন না হঠাৎ করে একটা তুফান এসে গেল এইটুকু কিন্তু একেবারে সহি হাদিস না ঐতিহাসিক বিবরণ আর এ জাতীয় ক্ষেত্রে ঐতিহাসিক বিবরণ বৈধ কারণ ইতিহাস ছাড়া আপনার কাছে কিছু নাই কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে এমন কথা নাই সম্মানিত উপস্থিতি হঠাৎ করে একটা হাওয়া আসলো বালি উপর থেকে সরে গেল কাবার ঘরের ধ্বংসাবশেষ বেরিয়ে আসলো আল্লাহ পাক বলেছেন ওয়াইদ ফাও ইব্রাহিম আলাইহিস সালাম তুলেছেন সেখান থেকে ওই আয়াতের দিকে আমি পড়ে আসছি তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন হ্যাঁ এখানেই কাবা তখন ইব্রাহিম আলাইহিস এই প্রেক্ষাপটে আল্লাহ পাক বলছেন সূরা হজ্জের ওই আয়াত ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইত আমি ইব্রাহিমকে দেখিয়ে দিলাম চিহ্নিত করে দিলাম অবস্থানটা আমি বুঝিয়ে দিলাম বা ওয়ান ইব্রাহিমা মাকান আল বাইত আমার ঘরের জায়গা কোনটা ওয়াইজ বা ওয়ান ইব্রাহিমা মাকান আল বাইত তারপরে বললাম আল্লাহ তুশরিক বিশাইয়া ওই যে লিখিতটা আছে আমি প্রতিহত করেছি আবার ঘর নির্মাণের সাথে প্রতি কি করবা সেটা পড়ে কিসের থেকে পবিত্র করবা সেটা হলো আগে আমার ভালো লেগেছে বাক্যটা অনেকেই বলবেন যে এই আহলে হাদিসরা এই সালাফি না ওরা এটা করো না ওটা করো না এইটা না সেইটা না খালি না এর উপরেই আছে আমি বলবো ইসলামের সূচনাই না দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ইসলাম শুরু তৌহিদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ না দিয়া শুরু হা দিয়া না লা ইলাহা কোন এলা নেই ইল্লাল্লাহ আছেন একজন আজকে বাড়াবো না লা দেয়া শুরু হা দেয়া শুরু না তারপরে কোরআনের আয়াত ওইখানে যান যে তাগুতকে অস্বীকার করে তারপরে ইমান আনে আগে ইমান আনে না পরে তাগুতকে অস্বীকার নয় আগে না তারপরে হা মসজিদে কি করবেন না সেটা হলো আগে কি করবেন আমি একটা উদাহরণ দিচ্ছি মানে সিজদা তো করবেন এটা আগের কথাই আমি টাইট দেওয়ার জন্য বলছি আর কি কি কি করবেন না সেটা আগে চিন্তা করতে হবে আপনাকে ইব্রাহিম আলাইহিসসাল্লাম পাক বলে দিলেন এই জন্য বলছি যে যারা খালি এটা করবেন না ওইটা করবেন না সেটা করবেন না এটা এই সেই খারাপ কিছু না কেন তো এদের কালেমাই লা দিয়া ইসলামের কালেমাই না লা দিয়ে ইমামনের কালেমাই না দিয়ে শুরু হ্যাঁ হইলো পরে আপনি মনটাকেই পরিষ্কার করতে পারেন নাই ওখানে ঢুকাবেন কি সোনার মধ্যে দুধ ঢাললে দুধ ঠিক থাকবে না রোগ জীবাণুর মধ্যে খাদ্য ঢাললে খাদ্য থাকবে না আগে পরিচ্ছন্ন তারপরে হা এটা না আরেকদিন পরে আলোচনা হবে আল্লাহ তুশ্রেক বিষয় ইব্রাহিম ঘর তুলেছ এখন প্রথম কাজ হল না কি করবে না আল্লাহ তুশ্রেক বিষয়া আমার সাথে কাউকে শরিক করবে না প্রথম কথা মসজিদের মধ্যে কবর বানিয়ে রেখেছেন কবরের পাশে বসে আবার হু হু করতেছেন মসজিদের মধ্যে মাজার বানায় রাখছে ডাইনে কবর বামে কবর তারপরে বলছেন ওই উশিলায় আপনি মুক্তি পেয়ে যাবেন আপনাকে তো আগেই বলা হয়েছে কাবার ঘর বানানোর সময় ইসমাইল আলাইহিসসালাতু ইব্রাহিমকে বলা হয়েছে আল্লাহ তুশ্রিক বিশায়া সেরে করবে না শুরু তো ওইটাতে সম্মানিত উপস্থিতি তারপরে কি করবে তারপর আবার পবিত্র করবে পরিচ্ছন্ন করবে মসজিদে আন বাইতি আল তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআ সুজুদ আমার ঘরকে পরিচ্ছন্ন রাখবে শিরক থেকে বেদাত থেকে কুসংস্কার থেকে শরীয়তে যা নাই সেরাত থেকে এবং ময়লা আবর্জনা ইত্যাদি থেকে ধরে নেন কথার কথা আলামিন মসজিদে ঢুকলেন হঠাৎ করে দেখলে একটা সুন্দর একটা মূর্তি এখানে আছে ছোট্ট আর একটা আরেকজনে এখানে পায়খানা করে রেখেছে মসজিদটা কোনটা আগে বের করবেন মূর্তি আগে বের করবেন এইটাই হলো তাওহীদের আহ্বান পায়খানা কোন বেকুবে হাম্মকে করেছে আল্লাহ নবীর সামনেও মসজিদের মধ্যে পেশাব করেছে সে হাদিস আপনারা জানেন আল্লাহ নবী মা ওকে পেশাব করতে দাও থামো তোমরা ওকে পেশাব করতে দাও শেষ করতে দাও কেন পেশাবের সময় বাধা দিলে ওর শারীরিক ক্ষতি হবে কিডনি ব্লাড টিউব যেটা ইউরিন টিউব টিউব যা কিছু আছে চাপ করবে ওখানে কোন লাভ নেই আর তোমরা ধমক দেবে পুরা মসজিদে দৌড়াবে ভাগার জন্য এক জায়গায় পেশাব করতে পুরা ঘরের মধ্যে পেশাব করবে আর তিন হইলে একটা বেদুইন মানুষ মূর্খ মানুষ দূর থেকে এসেছে ও তোমাদের উপর ধারণা খারাপ করবে এলে কেমন মানুষ আমার পেশাবও করতে দেয় না এদের তো সাধারণ দ্বারা এই পেশাব করে এদের তো জানে না মাসাল মাসাল সভ্যতা ভদ্রতা কিছু এরা খালি বদনাম করবে অমুক জায়গায় গেছিলাম মানে পেশাব করতে দেয়নি কাজে থামো বুদ্ধি শুদ্ধি করে চলতে হয় এই যে যারা যাদেরকে আল্লি সাহেবের পক্ষ থেকে কমিটির সদস্য করা হয়েছে একটু বুদ্ধি শুদ্ধি করে এখন দায়িত্ব মাথায় যার যা মনে চাই বলা যাবে না অনেক হিসাব কিতাব করে ডিসিপ্লিন আছে প্রসিডিউর আছে প্রসিডিংস আছে সেগুলো পার্লামেন্টের প্রসিডিংস আছে প্রসিডিউর আছে প্রথম মিটিং এ শেষে বলে দিয়েছিলাম আমার মতো ক্ষুদ্র মানুষ প্রসিডিউর আছে প্রসিডিংস আছে আপনাদের এখন সিস্টেমে চলতে হবে কতটুকু বলা যাবে বাইরে কি বলা যাবে সিদ্ধান্তহীনভাবে যে যা তা বলবেন না মোতাল্লি ফ্যামিলির উপর আছে তারাও দায়িত্ব দিয়েছেন তাদের অনুমতির ব্যাপার তাদের সম্মতির বিষয় আছে ডিসকাশনের বিষয় আছে আমাদের সিদ্ধান্তের বিষয় আছে এখন যদি আপনারা ইনডিসিপ্লিন কাজ করেন তাহলে ডিসিপ্লিনে ফিরে গেলে চালানো সম্ভব না কাজে বুঝতে হবে যে কার দায়িত্ব কি কিভাবে কাজগুলা করতে হয় এলে মনে কিছু কারো পক্ষ থেকে করা আর গ্রহণযোগ্য হবে না এটা আমি প্রথম মিটিংয়েও দৃষ্টি আকর্ষণ করেছি আজকেও আমি আবার দৃষ্টি আকর্ষণ করলাম যেহেতু এখনো পর্যন্ত ডিসিশন হয় নাই আমাদের পক্ষ থেকে যে আপনাদের হাতে মোতাল্লি সাহেবের পক্ষ থেকে দেওয়া কাগজটা পৌঁছানো হবে কিনা কোন পর্যন্ত যাবে সুতরাং আমরা অতটুকু ক- ওনাদের পক্ষ থেকে অতটুকু হয়নি যেহেতু আমি সভাপতি আমার হাতে একটা কাগজ আছে সম্মানিত উপস্থিতি সিস্টেম নিয়ম অন্তহের وأنطهر بيتي للطائفين والقائمين والركع السجود তোমরা পবিত্র করো পরিচ্ছন্ন করো ঘরকে পবিত্র পরিচ্ছন্নতা কিছু আমি একটু আগে প্রশ্ন করলাম আপনার মূর্তি আগে বের করো পেশাব আল্লাহ নবীর সামনে করেছে পেশাব শেষ হয়ে গেল আল্লাহ নবী বলে এক বালতি পানি নিয়ে আসো এক বালতি পানি দিয়ে পানি ঢেলে দাও ধোয়া হয়ে গেল আল্লাহ নবী বলে এই শোনো মসজিদ আল্লাহর জেকের জন্য জেকের মানে হু হু না আল্লাহ আলহামদুলিল্লাহ যা সুন্নত অনুযায়ী সেটা বেদাত বানিয়ে নেওয়ার জন্য না আর কোরআন তেলাওয়াতের জন্য সালাত আদায়ের জন্য পেশাব পায়খানার জায়গা নয় ছেলেটা মেনে নিল লোকটা মেনে নিল খুব ভালো মুসলিম হয়ে গেল পরে যাই হোক পায়খানা পেশাব কেউ করতে পারে কিন্তু ভুলে করতে পারে মূর্তি পেলেন আর পায়খানা পেশাব পেলেন কোনটা আগে সরাবেন মূর্তি আগে সরাবেন এটা হলো তাওহীদের দাবি লিতাইফিনা ওয়াল যারা এখানে দাঁড়াবে সালাতে তাদের জন্য ওয়ার রুকআ যারা রুকু করবে তাদের জন্য এবং যারা সাজদা করবে তাদের জন্য মূর্তি থেকে সিরেক থেকে বেদাত থেকে কুসংস্কার থেকে বানাউটি কর্মকাণ্ড থেকে অপবিত্রতা থেকে অপরিচ্ছন্নতা থেকে মসজিদ সাফ একেবারে সাফ রাফ রাখতে হবে ঠিক এই জাতীয় ভাষায় রয়েছে আবার সুরাতুল বাকারাতে না ইলা ইব্রাহিম ও ইসমাইল আমরা নির্দেশ দিলাম ওয়াদা নিলাম ইব্রাহিম এবং ইসমাইলের কাছ থেকে আন্তঃিরা বাইতিয়া হে ইব্রাহিম হে ইসমাইল হে পিতা পুত্র মসজিদ বানিয়েছ ঠিকই বানানোই যথেষ্ট না আন্তঃিরা দুইজনে মসজিদকে পবিত্র রাখবে পরিচ্ছন্ন রাখবে খালি কামলা দেয় করণই কাজ না বাপ বেটা বাবা তখন নবী রসুল ইসমাইল আলাহ সাল্লাম তখন নবদ রেসালাত পেয়েছেন বলে আমার মনে হচ্ছে না তখন পুত্র পিতার সাথে সহযোগিতা করেন ইব্রাহিম আলাহ সাল্লাম নবী রাসুল তখন শত বছরের উপরে হয়ে গেছে বয়স আন্তাহেরা পিতা পুত্র শোনো আন্তাহেরা তোমরা দুইজনে এই ঘরকে পবিত্র রাখবে কাবার ঘরকে লে তয়ফিন তোয়াবকারীদের জন্য ওয়াল আকিফিন যারা এই মসজিদে বসে আল্লাহর সাধনা করবে আল্লাহর ধ্যান করবে আল্লাহকে ডাকবে একচ্ছত্র নীরব ভাবে আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করবে তাদের জন্য ওয়ারুক্কায় সুজুদ রুকুকারীদের জন্য সাজদাকারীদের জন্য আপাতত এই পর্যন্ত রাখলাম এখানে মসজিদ নির্মাণ হলো ইব্রাহিম আলাইহিসসালামকে ডাক দিতে বলা হলো وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق সুরা হাজ্যের ওই আয়াত যেটা তেলাওয়াত করেছে তার পরের আয়াতে ইব্রাহিম ঘর নির্মাণ হয়ে গেছে পবিত্র করো পরিচ্ছন্ন রাখো আর এখন সারা পৃথিবীর লোকদেরকে ডাক দাও তারা যেন এই ঘরের হজ করে যারা পায়ে আসতে পারে পায়ে হেঁটে না হলে যানবাহনে তারা আরোহণ করে আসবে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ইয়া রাব্বাল আলমিন আর কত পরীক্ষা নেবা বাচ্চা কাচ্চা ফেলে রেখে গেলাম ইসমাইলকে তো কোরবানিও দিতে বলেছিলাম সেটা তো সেটা আর আজকে বললাম না সেটাও হলো এখন তো তুমি বিরাট দায়িত্ব দিলা তোমার পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কত দূর তা আমি জানি না তুমি তো বলে দিলা সারা বিওয়াদ্দেন ফিন নাস বিল হাজ নাস মানে হলো সকল মানুষ মানব সম্প্রদায় তোমার পৃথিবীর কোন প্রান্তরে কোন মানুষ আছে আমি তো জানি না আমি কিভাবে শোনাবো আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হলো আলাইকাল বালা আলাইকাল আদান ওয়া আলাইজাল বালাগ ইব্রাহিম তোমার দায়িত্ব আজান দিতে বলেছি ডাক দিতে বলেছি আহ্বান করতে বলেছি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তোমার না সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হজ্জের আহ্বানের ডাক পৌঁছে গেল শত শত বছর কাবার ঘর মূর্তি মুক্ত শেরেক মুক্ত বেদাত মুক্ত ছিল ইব্রাহিম আলাহ সালাম মারা গেলেন সরে গেলেন ইসমাইল আলাহ সালাম দায়িত্ব নিলেন তার বারো জন সন্তান ছিলেন বারো জন সন্তানের বারোটা কবিলা হল বারো কবিলা একজনের পর একজন ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করলেন তারপরে একসময় অন্য বংশেরা আমর বিন খোজাই বংশ ক্ষমতা কেড়ে নিল আকুল কৌলি হাজার আমাদের দেশের বেদাতি হুজুরদের মতো বুজুর্গ চিত্তাকর্ষক সুন্দর সুন্দর কথা বলেন আর আস্তে আস্তে বেদাত ঢুকান আমর ইবনে লোহাই আল হোজাই রাজনীতিও ভালো বোঝেন সমাজ কিভাবে পলিটিক্স করতে হবে সেটাও ভালো বোঝেন ধর্মীয় লেবাসে বড় চমৎকার আসন গেড়ে বসতেন আস্তে আস্তে মূর্তি ঢুকানো শুরু করে দিলেন সেই নু আলাইহিস সালাতু যুগের মূর্তি وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواع ولا يغوث ويعوق ونسرا ود سواع يغوث يعوق نسرا সেই যে পাঁচ মূর্তি খুঁজে খুঁজে খুঁজে খুঁজে সেগুলা কাবার করে ঢুকেল আস্তে আস্তে তিনশত ষাট মূর্তি সেখানে ঢুকাইল কাবার ঘর প্রথম নির্দেশ ইব্রাহিম আলাইসাল্লাম প্রথম নির্দেশই হলো সেরেক হবে না সেই কাবার ঘরে তিনশো ষাট মূর্তি আজল্লে আল্লামা আলতাফউদ্দিন হালি বিখ্যাত কবি ভারতের দিনদার আলে মুসলিম মৌলানা ছিলেন তার চমৎকার একটি কবিতা রয়েছে ازل نے مشیت نے تھا جس کو تاکا کہ ابلے گا اس گھر سے چشمائے خدا کا وہ ایک بت پرستو کا ترت بنا تھا جہاں تین سو ساٹھ بت بج رہا تھا قبیلے قبیلے کا ایک بت جدا تھا کسی کا حبل تھا کسی کا صفا تھا اے عزے پہ وہ نائلے پہ فدا تھا اسی طرح گھر گھر ایک نیا خدا تھا اردو تو بنگلار مت بجتے پہ ہائے تو بکتی تو سمے ایمنی بوجھا جائے অনেক কিছু আপনারা বুঝেছেন তিনশো ষাট মূর্তি কাবার চতুর্দিকে কল্পনা করতে পারেন এই জন্য এই যুগের বুজুর্গ হুজুরদের বলি আপনারা তো বলেন কি হবে কি হবে কি হবে হৃদের ঘর কাবার ঘর সেখানে যদি তিনশো ষাট মূর্তি ঢুকে থাকে তাহলে এই যুগে আপনারা কি কি ঢুকাচ্ছেন একের পর এক ফিনোমিনন চেঞ্জ করে দিচ্ছেন পিকচার চেঞ্জ খুতবার আগে আবার আরেক খুতবা বয়ান শুরু করে দিয়েছেন তিরমিজির হাদিস সুনান আবু দাউদের হাদিস নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাল্লুক ইয়াউমাল জুমআ জুমার দিনে গোল করে বসাই নিষেধ সোজা পরিষ্কার হাদিস বয়ানের আগে আবার আরেক বয়ান শুরু করে দিয়েছেন আরো বহুত কথা সেগুলো আরেকদিন জুমানে যেদিন কথা বলবো সেদিন বলবো আজকার বলছি না আমার ঘরে কি কি পরিবর্তন আনলো দুই একটা পরিবর্তন আপনাদের কাছে বলে দিচ্ছি তিনশো ষাট মূর্তি ঢুকানো হলো তারপরে উলঙ্গ হয়ে তপ করা কোরাইশদের উপদেশ ছিল হমস হমস মানে আবার কোরাইশরা দীর্ঘদিন পরে তিনশো সাড়ে তিনশো বছর পরে ইসমাইল আলাহ সাল্লামের বংশধররা আবার ক্ষমতা ফিরে পায় কাবার কিন্তু যে সেরেক ঢুকেছিল বেদাত ঢুকেছিল ওগুলার তারা হটায়নি সমাজের সাথে গণতান্ত্রিক কায়দায় তাল মিলিয়ে চলা ওই তালেই চলেছে সংস্কার করেনি ইব্রাহিম আলাইসালামের সেই তাওহিদি দিনের দিকে মিল্লাতে ইব্রাহিমের দিকে আর ফেরত যায় নাই ওইটাকে ঠিক রেখে পার্লামেন্ট বানিয়েছে তার উন্নত বিচার ফয়সলা বহুত কিছু সংস্কার করেছিল এই কোসাই কোরাইশের করেছিল সেখানে কি কি ঢুকালো কোরাইশদের উপাদান হমস হমস মানে হলো ধর্মে বেশি উৎসাহী খুব বেশি দিনদার খুব বেশি পরহেজগার ধর্মে অতি আগ্রহী যারা তারা হলো হমস কুরাইশদের উপহার দিল হমস ধর্মে বেশি আগ্রহী হয়ে আমর বিন লুহাইয়াল খুজাইর সাথে কি কি যুক্ত করল আল্লাহ নবী বলেছেন যে রাআইতু আমি আমর ইবনে লুহাই আল দেখেছি যে জাহান্নামের মধ্যে ইয়াজুরু কুসবাহু তার নারী ভুরি তার পিছন দিকটা বেরিয়ে গেছে জাহান্নামের মধ্যে সে তার পিছনের দিকে নারী ভুরি ঝুলতেছে আর জাহান্নামের মধ্যে ঘুরতেছে আমর ইবনে লুহাই আল হুয়া আউয়ালু মান أو أول من بحر البحيرة وسيب السائبة وحمل حمي وما جعل الله من بحيرة ولا سائمة ولا وسيلة ولا حام আল্লাহ পাক বাহিরাও বানাননি সাহেবাও বানাননি তারপরে এই উসিলাও নির্ধারণ করেননি হামও নির্ধারণ করেননি এগুলা হলো তাদের মান্যতের পদ্ধতি কোরআন তার প্রতিবাদ করছে বাহিরা হলো উটনি তার ওলান ছেড়ে দিবে স্তন ছেড়ে দিবে এটা দেবতার জন্য নির্ধারিত কেউ এটা দহন করতে পারবে না সংক্ষেপে বলছি বাহিরা তারপর সা এবা হলো দেবতার জন্য পশু মান্যত করে দেওয়া গ্রাম এলাকায় বলা হয় মানসা খোদার মানসা কয় সার ছেড়ে দেয় অন্যের ফসল খায় ওইটার পিঠে চড়া যাবে না কোনো কাজকর্ম করানো যাবে না উশিলা হলো একটা উটনি একাধারে যদি দুইটা মাদি বাচ্চা প্রসব করে তার মাঝখানে যদি কোনো পুরুষ না থাকে এইটা দেবতার জন্য উৎসর্গীকৃত এটা হলো উসিলাম অন্য ব্যাখ্যাও আছে আমি যেটা সহজ ব্যাখ্যা সেটা করছি হাম হল কোন উট অর্থাৎ পুং উট ষাড় উট যদি দশটা উটনির সাথে মিলন করে দশটা উটনির যদি বাচ্চা হয় এই ষাড় আল দেবতার জন্য মান্যতা এটার উপর কেউ চড়তে পারবে এটা কেউ ব্যবহার করতে পারবে না এটা কোরআন এগুলার প্রতিবাদ করছে তোমরা তো এটা মিথ্যা বানিয়েছো সব এর প্রতি আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল নেই বিকৃতি করা আলেম সমাজ ভালো করে শুনুন কিভাবে তারা বিকৃত করেছিল আর কিভাবে আপনারা বিকৃত করছেন এই যুগে এই যুগের বিকৃতিগুলো আমি আরেকদিন আলোচনা করব আমি শুধু বিকৃতির ধারাবাহিকতা একটু বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে বলেছেন যে কঠোর হস্তে দমন করেছি দমন করার প্রয়োজন আছে সম্মানিত উপস্থিতি সারা দুনিয়ার মুসলমান যারা শুনছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি দেখুন কিভাবে বিকৃতি ঘটে তারপরে কুরাইশরা বলল যে আমরা তো নেতা আমরা আর আফার মাঠে যাব কেন কষ্ট করে আর আফার মাঠ তো হারামের বাইরে আমরা বাইরে যাব না ওরা মোজদালেফা পর্যন্তই যেত মোজদালেফাতেই অবস্থান করে আবার ফেরত আসতো মোজদালেফা হারামের ভিতরে আল্লাহ পাক প্রতিবাদ করে বলেন সুম্মা আফিদু মিন হাইসা আফাদান নাস এ কুরাইশরা কি মনে করেছো এটা আল্লাহর বিধান বিকৃত করেছো নষ্ট করেছো আরাফায় তোমাকে যেতেই হবে আল হজ্জ আরাফা তোমাকে মুজতাল হয়ে যায় থামার জন্য এই বিধানকে বানাতে বলেছে শরীয়ত বিকৃত করেছিল আল্লাহ তার প্রতিবাদ করেছে তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্না হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা হাজিদের এই হলো তালবিয়া আল্লাহ নবী জুল হুলাইফা থেকে ওযু করে দূরে কাজ দূরে কাজ সালাত আদায় করে জানোয়ারের উপর যখন সোয়ার হলেন জানোয়ারের উপর যখন স্থির হলেন তখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললেন ওই সময় আগে না কিন্তু একবারে ওইখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললেন লাব্বাইক আল্লাহ তর্জমাই করছি না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা কালা শারিকা লাকা লাব্বাইক কুরাইশরা কিন্তু মুশরিকরা এইটুকু পড়তো আল্লাহ কাদেন কাদেন কুরাইশরা এখানেই থামো এখানেই থামো ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত সহিহ মুসলিম হাদিস এসেছে যে আল্লাহ নবী দেখতেন যে তো আফ করছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক হে আল্লাহ আমরা হাজির আমি হাজির লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক হে রব হে আল্লাহ তোমার কোন শরিক নাই আমি উপস্থিত আল্লাহ নবী বলছেন কাঁদেন কাঁদেন এই কোরাইশ এখানেই থামো এখানেই থাকো আর বাড়াইও না কিন্তু মুশরিকরা বাড়াইয়ে নিল কি ইল্লা শারিকাল্লাইকা লা শারিকা লাক ইল্লা শারিকান হুয়া লাক তোমার শরিক নাই এই কথা ঠিকই আছে কিন্তু কিছু কিছু শরিক তোমার আছে নাই কই আবার হা কইতেছে মাতবুরির স্টাইল দেখেন বেদাতুদের সুন্দর পলিসি দেখেন ওই যে মোনাজাত নিয়ে যখন কথাটা হলো পিচ্ছি ছেলেটা বলতেছিল শেষ পর্যন্ত আটকে গিয়ে বলছে কেউ যদি মনে করে মোনাজাত করতেই হবে তাহলে বেদা আর করা জরুরি না মনে করে যদি করে তাহলে চলে ওই যে করে লেজুল লাগায় দাও লাব্বাইকা লা শারিকা লাক আল্লাহ নবীকে এখানেই থামো বাকিটুকু বলা যাবে না ইল্লা শারিকান হুয়া লাক তোমার শরিক নাই ঠিক আছে কিন্তু কিছু যে আছে কিন্তু তারা আবার অনেক দুর্বল অনেক ছোট তামলিকু ওমা মালাক ওই শরীকগুলার মালিক আল্লাহ তুমি নিজে আর কিছু কোনো কিছুরই মালিক না যতই তেল মাখুক আর যতই নম্র হোক সেরেক তো সেরেকই তাই না সেরেক তো করেই ফেললা আল্লাহর উপর দায়টা চাপায় দেয়া নিজের আবার বললা আল্লাহ তুমিই মালিক আর আবার মালিক না সেরেক হলো না মোশেক এবং বেদাতিদের কুপলিচ্ছে সব সুন্দর কায়দায় মানুষকে শিক্ষা দেয় এই হলো তাদের তালবিয়ার বিকৃতি লাভবাইকার বিকৃতি আইন জারি করে দিল কোরাইশদের কাপড় ছাড়া অন্য কাপড় পরে কেউ তোয়াজ করতে পারবে না তার মানে ব্যবসা সব কাপড় ওরা আমদানি করে বাইরের থেকে নিজেদের কাপড় উমরার চাদর হজের চাদর কিন্তু বাধ্য করবে ব্যবসাটা করে নেবে ওখান থেকে এখনো তো করে তাই না বড় বড় হোটেল যেগুলো আছে রাস্তার পাশে পাশে দেখবেন কোনো ছোট হোটেল থাকতে দিবে না দোকানে বিস্কুটও রাখতে দেয় না এই রকম বর্বর ব্যবসায়ী আমি সন্দেশ কিনেছি বিরাট এক হোটেল থেকে স্যার পাঁচটা টাকা বেশি দিতে হবে পাঁচটা টাকা বেশি দিতে হবে কেন একটু মাপের মধ্যে বেশি হয়েছে আরে বেটা তোর কাছে যে পরিমাণ সন্দেশ নিছি একটা গরিব দোকান থেকে কিনলে তারও দুইটা বেশি এমনি দিয়ে দেয় তোর এক কোনা বেশি হয়েছে কয়েকশো টাকার মিষ্টির মধ্যে পাঁচ টাকাও দিতে হবে স্যার মালিকে ছাড়বে না মালিক তো কোটিপতি মালিক গরিব হইতে ছাড়তো দশ দুই চার পাঁচ হাজার টাকার মালিক হলে সার্থ কিন্তু কোটিপতি মালিক পাঁচ টাকাও ছাড়বে না আমারে আমি ধরা কম স্যার আমি অবাক হয়ে গেলাম কাজে কোরাইশরা একচ্ছত্র ব্যবসা করবে ওমরা এবং হজের চাদর নিয়ে কাউকে চাদর নিয়ে আসতে দেবে না কি করা তাহলে উলঙ্গ হয়েই তো আপ করো কোনো আপত্তি নেই উলঙ্গ হয়ে তো আপ করতে বাধ্য হতো অনেকে মহিলারা উলঙ্গ হয়ে তো আপ করতে সোজা দেখুন চিত্রটা দেখুন একজন কয় মহিলা কাবার ঘরের চতুর্দিকে সম্পূর্ণ উদাম শুধু সামান্য একটু লেংটি পরা আর কবিতা কুচ্ছার তো আপ করছে লাভবাইকে বলে না اليوم يبدو كله او بعضه وما بدا منه فلا احله এই কইতে স্যার তো আপ করতেছে পুরা উদাম শুধু একটু লেংটি পরা মহিলারা আর কবিতা পাঠ করছে আর তোয়াব করছে আজকে হয় সম্পূর্ণ বের হবে নাহলে সামান্য কিছু বের হবে কি বের হবে তা তার তর্জমা করার প্রয়োজন নেই অর্থাৎ গুপ্তাঙ্গের হয় সম্পূর্ণ বের হবে না হলে অংশ বিশেষ বের হবে কিন্তু যা বের হবে আবার সেই তেল মানে আবার সেই প্রলেপ দেওয়া অমা পাতা মিনহু ফালাউ হিল্লু যেটুকু বের হবে ওটা আমি আমার বৈধ মনে করি না এমনি বেরিয়ে গেলাম কি করব এই বলে বলে মহিলা আপ করছে আল্লাহর ঘর কাবার ঘর সেখানে মহিলারা উলঙ্গ হয়ে তোয়াপ করছে আর এই বলে তোয়াপ করছে প্রতিবাদ করা হলো কেন এগুলা করছো ওয়াইদা ফাহিশা যখন ফাহিশা কাজ করে যখন প্রতিবাদ করা হয় বলে ওয়াজাদনা আলাইহা আবানা আমাদের পূর্বপুরুষদেরকে আমরা এভাবেই দেখেছি ওয়াল্লাহু আমারনা বিহা আর আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন দেখুন জালেমদের কথা বেদাতিরা যেটা বলে দলিল আছে কোরআনে আছে ইল্লাল্লাহ জিকির কোরআনে আছে সম্মানিত উপস্থিতি বলে আল্লাহ আমার আনি আমার আনা বিহা আল্লাহ পাকে ল্যাংটা তোয়াফ করার নির্দেশ দিয়েছে আল্লাহ বলে ওয়াইদা ফাআলু আল্লাহ নবীকে বলে দিচ্ছেন কিন্তু কোরআনের আয়াত বলে দাও আল্লাহ পাক ফাহিশা কাজের নির্দেশ দেন না কখনো কি মনে করেছো তোমরা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ আর কোরআনের আয়াত যে মসজিদে যখন যাবে ইবাদত যখন করবে তোমার পোশাক পরিচ্ছদ ঠিক মতো পড়ে নাও এই কাজটা তারা করে আল্লাহর উপরে চাপিয়ে দিল দেখুন আমি তায়াম্মুম এই করছিলাম ওযু করার সময় মোজার উপর মুছে করছিলাম হজের সময় শীতকালে হাজ তখন আমি পথিক হাজি পথিক হাজি মানে প্রথম গেছি সৌদি আরব লেখাপড়া করতে এক সম্বল হইল সামান্য স্টাইপেন্ড একটু পয়সা হাতে একটা পাটি আর একটা ছাতি আর একটা থৈলার মধ্যে একটু পানি রাস্তা যেখানে রাজ সেখানে এই কাজ প্রথম হজ করছে এইভাবে আচ্ছা এই নাম মানে পথিক খুঁজে প্রথম পথিক হাজি ওইভাবে হজ করি পথে পথে পড়ে থাকি আর হজ করি বাস অজুর সময় পা মোসে করেছে মোজার উপর দিয়ে মিশরে হাজি একটা হারাম হারাম হারাম মোজা মুসে করে হারাম কেন ফেকার মশালায় দেখেছে চামড়ার মোজা হইতে হবে ওই তো মুখস্থ করে আসছে সুতি মোজার উপর যে মোছে করা জায়েজ ও তো জানেও না কোনদিন জীবনের প্রথম সৌদি দেওয়ার এসে দেখছে মিশর থেকে তাও একদম পিচ্ছি ছেলে মুসার মোসাফা করতেছে দেখা যায় বাঙালি বাঙালি ভারতীয় হারাম হারাম হারাম মান জাগালো হারামান আরবি তো একটু দেশের থেকেও জানি ওখানেও কয়েক মাস পড়েছি তারপরে চলে গেছে কে এটাকে হারাম বলেছে রাব্বুনা হারামা রাব্বুনা হারামা আমাদের রব হারাম করেছে আমাদের রব হারাম করেছে চিৎকার করা শুরু করেছে আবার দেখছি তখন তো আর এত ভিড় ছিল না ভিড় ছিল না মানে একেবারে তখন এই জামারাতগুলো এখনকার মতো ওইরকম মসৃণ ছিল না পাথর মারতে মারতে নিচে নাইমা তারপরে মিশরে হাজে একটা জুতা দেয় পিটান শুরু করেছে উইঠাই সে মোস্তফা খালাস এস খালাস মোস্তফাকে যে কি খালাস নাল শেতান শয়তানের জুতা দাবিতে এসে কামারে খুব কাম করছে আমার চোখের দেখা একটা প্রথম প্রথম হজের বানাউতি কাজ কারবার করে আর মনে করে অনেক কিছু করেছে সম্বন্ধে বুঝতেই খুতবা লম্বা করবো না খুতবা আমাদের লম্বা হয়ে যায় পরের খুতবা আরো বাকি বিকৃতি কি কি ছিল কাবার ঘরের সামান্য কয়েকটা উদাহরণ দেওয়ার পরে মসজিদ কি কি থেকে পবিত্র রাখতে হবে পরিচ্ছন্ন রাখতে হবে আমরা কি কি জিনিস এই মসজিদের মধ্যে ঢুকিয়েছি আস্তে আস্তে মসজিদের দৃশ্য কিভাবে আমরা চেঞ্জ করে ফেলছি সেটা না আরো আরেকটা খুতবা আলোচনা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজিজ খুতবা সংক্ষেপ সালাত লম্বা করা সুন্নত আমরা একটু লম্বা করে ফেলি ইনশাআল্লাহ আমি চেষ্টা করি বারোটা পাঁচের মধ্যে শেষ করার জন্য দুই একটা ঘোষণা রয়েছে মসজিদের কাজ আলহামদুল্লাহ শুরু হয়ে গেছে মাননীয় মোতাউল্লি সাহেব পরবর্তী মোতাউল্লি হিসাবে তার ছেলে আশরাফুল ইসলাম ফাহিম সাহেবকে ঘোষণা দিয়েছেন আমাদের সমন্বয়ে একটা কমিটি করেছেন একটা দেশের অত্যন্ত সুশিক্ষিত পরিচিত মানুষদেরকে নিয়ে একটা উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে তার মধ্যে একজন সাবেক নির্বাচন কমিশনার আছেন যিনি মোতাল্লি সাহেব এবং উনি আমিও পাশে ছিলাম এখানে ভিত্তি প্রস্তাব করা হয়ে গেছে গত গত জুমায় আলহামদুলিল্লাহ বাকি যে জায়গাটা কেনা হয়েছে প্রায় পৌনে চার শতাংশ পৌনে চার শতাংশ কতটুকু মোহন ভাই সেখানে আলহামদুলিল্লাহ মোতাল্লি সাহেবকে নিয়ে যাওয়া হয়েছে মাননীয় সাবেক নির্বাচন কমিশনার সাহেব ছিলেন আমরা ডক্টর মুজাফর সহ বাকি ভাইরা যারা ছিলেন মুরব্বী সিনিয়র যারা আছেন তারা ইনশাল্লাহ হয়ে গেছে ওখানে এখন আর আপনারা বলতে পারবেন না যে কমিটি নাই কমিটি নাই কমিটি নাই একটা যাই কিছু দুর্বল হলে হয়েছে এবং মোতাল্লি পরিবার যারা তারা সবসময় আলহামদুলিল্লাহ তাদের এই অবস্থানের মধ্যে থেকে যা করার তা তারা করছেন এখন আপনাদের কাছে হাত খুলে দান চাই তিরিশ চল্লিশের মতো আছে আমাদের হাতে এখন কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের কমিটির এক ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে কাজে গিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা এখন দেশে বিদেশে যে যেখানে আছেন উদার হস্ত এখন দান করুন আল্লাহ আপনাদের দান কবুল করে নিন উত্তরবঙ্গে বিভিন্ন আহলেদিস এলাকা প্লাবিত হয়ে গেছে আরেক যে মসজিদ একটা খোদবা দেই মাঝে মধ্যে সেখান থেকে আমার কাছে দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন আপনারা যদি সেখানে সেই আহলে হাদিস লালমনির হাত দিয়ে তারপরে আপনার এ দিয়ে গাইবান্দা দিয়ে ওরা প্রভাবিত হয়েই যায় কোনো কোনো যদি আপনারা কিছু দেন তাহলে দিয়েন তাহলে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ আপনাদের কাছে দোয়া চেয়ে সহযোগিতা চেয়ে এবং আপনার জন্য দোয়া করেন আজকের খুতবা এখানে শেষ করছি اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي আগেই দাঁড়াবেন না কেন খুতবা তো শর্ট করছি খুতবা শেষ হওয়ার আগে আপনারা দাঁড়িয়ে যান কারণ আছে আমরা খুতবা লম্বা করি কাজে আগেই দাঁড়াবেন না খুতবা শেষ হতে দিন عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى عالى وأولى وعز وأجل وأتم وأهم وأكبر